আবদুল্লাহ ইবনু বুহাইনা আসাদি রদিল্লাহ তালাহ যিনি বানু আব্দুল মুতালিবের সঙ্গে মৈত্রী চুক্তিবদ্ধ ছিলেন তার হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জুহরের সলাতে দু রাকাত আদায় করার পর না বসে দাঁড়িয়ে গেলেন সালাদ পূর্ণ করার পর সালাম ফিরাবার পূর্বে তিনি বসা অবস্থায় ভুলে যাওয়া বৈঠকের স্থলে দুটি সাজদা সম্পূর্ণ করলেন প্রতি সাজদায় তাকবির বললেন মুসল্লিগণ তার সঙ্গে এ দুটি সাজদা করল ইবনু শিহাব রহমতুল্লা আলহী হতে তাকবীরের কথা বর্ণনায় ইবনু জুরাইজ রহমতুল্লা আলহী লায়স রহমতুল্লা আলাহি এর অনুসরণ করেছেন